আজকের স্বপ্নটা একটু রঙিন অন্য দিনের মতো নয় দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের স্বপ্নটা একটু রঙিন অন্য দিনের মতো নয় দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের স্বপ্নটা একটু রঙিন অন্য দিনের মতো নয় দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের স্বপ্নটা একটু রঙিন আজকের স্বপ্নে আছে বিদায়ের গান আছে মন ভরা প্রত্যাশা জানি দিকে দিকে শান্তির বার্তা শুনি আজকের স্বপ্নে আছে বিজয়ের গান আছে মন ভরা প্রত্যাশা জানি দিকে দিকে শান্তির বার্তা শুনি আজকের স্বপ্নে এই সংসার বিজয়ের সুর জোটা আছে নিশ্চয় আজকের স্বপ্নে নেই সংসার বিজয়ের সুর জোটা আছে নিষ্ঠা স্মৃতিগুলো সব রয়ে যাবে অবলীন আজকের স্বপ্নটা একটু রঙিন অন্য দিনের মতো নয় দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের স্বপ্নটা একটু রঙিন অন্য দিনের মতো নয় দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের স্বপ্নটা একটু রঙিন যত সব জড়তা মুছে যাবে আজ পৃথিবী দেখবে ফের বিজয়ের সাজ যত সব জড়তা মুছে যাবে আজ পৃথিবী দেখবে ফের বিজয়ের সাজ যত সব জড়তা মুছে যাবে আজ পৃথিবী দেখবে ফের বিজয়ের সাজ সুখ পাখিরা এসে ভরে দেবে পৃথিবী জুড়াবে সবার শান্ত হৃদয় মানুষে মানুষে ছড়াবে প্রণয় সুখ পাখিরা এসে ভরে দেবে পৃথিবী জুড়াবে সবার শান্ত হৃদয় মানুষে মানুষে ছড়াবে প্রণয় থাকবে না হিংসা আর বিদ্বেষ অন্যায় নিপীড়ন হবে নিঃশেষ থাকবে না হিংসা আর বিদ্বেষ অন্যায় নিপীড়ন হবে নিঃশেষ মিলে মিশে রবে সব আসবে সুদিন আজকের স্বপ্নটা একটু রঙিন অন্য দিনের মতো না দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিষ্ঠা আজকের স্বপ্নটা একটু রঙিন অন্য দিনের মতো নয় দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিষ্ঠায় আজকের স্বপ্নটাই একটু রঙিন অন্য দিনের মতো নয় দুঃস্বপ্ন যত চোখেরই পাতায় মুছে ফেলে দেবে নিশ্চয় আজকের স্বপ্নটা একটু রঙিন